এসবের চাইতেও উত্তম বিষয়ের সন্ধান বলবো যারা পরহিজগার আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে বেহেস্ত যার তলদেশে প্রস্রবণ প্রবাহিত তারা সেখানে থাকবে অনন্তকাল আর রয়েছে পরিচ্ছন্ন সঙ্গিনীগণ এবং আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار যারা বলে হে আমাদের পালন কর্তা আমরা ইমান এনেছি কাজেই আমাদের গোনাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে দোজখের আজাব থেকে রক্ষা করো তারা ধৈর্য ধারণকারী সত্যবাদী নির্দেশ সম্পাদনকারী সৎ পথে ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই ফেরেস্তাগণ এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণও সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর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 দাও আর তুমি জীবিতকে মৃতের ভেতর থেকে বের করে আনো এবং মৃতকে জীবিতের ভেতর থেকে বের করো